আলহামদুলিল্লাহ এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বাড়িতে বসে আছি প্রিয় এলাকাবাসী আমরা সবাই অবগত আছি আজকে আমাদের যান মাল সময়ের কোরবানি করে এই পঁচাশি ঘন্টা ব্যাপী ইসলামী মহাসম্মেলন যে ইন্তজাম করেছিলাম আজকেই তার দ্বিতীয় রজনী দেশের দূর দূরান্ত থেকে ওলামা একরাম তশরিফ এনেছেন আল্লাহর আশিকিন জাকিরিন আল্লাহর মাহবুব বান্দাগন তশরিফ এনেছেন তাই আমরা কেউ বাড়িতে বসে না থেকে ওলামা একরামের মাহফিলে আল্লাহর পাগলদের দরবারে চলে আসি এখনো যারা মসজিদের ভিতরে সামনে পশ্চিমে পূর্ব দিকে যারা আছেন সবাই সন্মুখের দিকে আগে আসি আমি অনুরোধ করছি যারা স্বেচ্ছাসেবক বাহিনী আছেন ভাইদেরকে সম্মুখের দিকে পাঠাইয়ে দিই সম্মুখের বরকত বেশি মুর্শিদের চেহারা দেখা এ যে বড় কত নিয়াম মুর্শিদ এ যে সালেকের কত বড় নিয়াম কত জায়গায় অনেকে এতিম হইয়া কাম দেয় জায়গো দিলে নয়ন ভরে মুর্শিদ তোমারে দেখি আমরা সবাই সন্মুখের দিকে চলে আসি মুর্শিদের বয়ান লাগবে না ওয়াজ লাগবে না দেল মন প্রাণ উজাড় করে মুর্শিদের চেহারা দেখি দিলের দরজা খুলে দিয়ে বসি যদি এ ক্লাসের সাথে ঠিক মতো বসতে পারি তো আল্লাহর ফজলে আমার দিলটা অপারেশন হয়ে যাবে ঢালাই কালাই হয়ে যাবে জানিয়ে রাখে এই দরবারে আসা তার দিল পরিবর্তন হয় না যার চোখে পানি আসে না জানিয়ে রাখেন কপাল সে পুরে পুরাইয়া ফেলাইছে আজরাইল আলাই সাল্লাম ছাড়া তার মানে দিল নরম করতে কেউ পারবে না ভাইয়ের আমার তাই আসুন মহাব্বতের সাথে সম্মুখের দিকে আগে আছি এখনো রাস্তাঘাটে দোকানপাটে এখনো হাঁটাচলা করতেছি সম্মুখের দিকে আগে আসি অল্পক্ষণ অল্পক্ষণের মধ্যেই আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ বাংলা ভারতের লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা মাদার জাত অলি অল্পক্ষণের মধ্যেই আমাদের মাঝে শ্রী আনবেন আসুন যারা অনেক দান মাল সময় ব্যয় করে এই দরবারে এসেছি সন্মুখের দিকে আগে আসি সন্মুখের দিকে আগে আসি বসেন এই যে এখন লোক আসে যে যেখানে জায়গা পান বসেন আদব বজায় রাখেন সন্মুখের দিকে আগে আসি অল্পক্ষণের মধ্যেই বাংলাদেশ জমিতুল সাহালেকিনের প্রতিষ্ঠাতা মহামান্য আমির উলুমারা রসুলপুর বাইতুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আমার আপনার মুর্শিদ যার চেহারা দেখে হাজার হাজার পথ ভোলা মানুষ যারা হেদায়েত পেয়েছে আসুন আমরা সবাই সন্মুখের দিকে এগিয়ে আসি বয়ান শোনা লাগবে না সন্মুখের দিকে আগে আসে সামনের দিকে আগে আসি এর মধ্যে লাভ বেশি হবে বরকত হবে ভাই আমার যে চেহারা দেখা অনেক চোর ডাকাত অনেক সন্ত্রাসী মদখোর যারা হেদায়ত পাইছে আর আমার আপনার সেই মুর্শিদ অল্পক্ষণের মধ্যেই মঞ্চে তা শ্রী পারবে তাই আসুন এই মুহূর্তে হোটেল দোকানপাট সবগুলো বন্ধ থাকবে রসুলপুরের কোন সালেক কোন দোকানে যাইতে পারবে না একমাত্র শরীয়জোর যাদের আছে তারা বাদে ময়দানে বসে যায় কাবু আলী জামাতের কর্মীরা স্বেচ্ছাসেবক বাহিনী কোন জেলা আমির কোন খলিফা কে কেন শুয়ে আছে কোথায় আছে আপনারা আমার কাছে রিপোর্ট দেবেন আসুন আমরা সবাই সম্মুখের দিকে গিয়ে আসি এখনো মসজিদের ভিতরে মসজিদের চারপাশে অনেক মানুষ বসে আছে মাদ্রাসার বারান্দায় বিছনা পেতে শুয়ে আছে আসুন সবাই সম্মুখের দিকে গিয়ে আসি কোন সময় যে পুরা কপাল জোড়া লাগবে এটা বলা যায় না দিলের দরজাটা সব সময় দিল খালি করে দেল মন প্রাণ উজাড় করে চক্ষু বন্ধ করে বসে থাকি আল্লাহর ফজলে এই যে কিছু মানুষ এরা যে চিল্লায় এরা যে কান্দে এমন মানুষের মধ্যে আছে যারা নামাজেও যাইত না এমন আগুন লাগছে এদের কলিজা এ আগুন নেসারিয়া আগুন এ আগুন উজানি আগুন এ আগুন গঙ্গুহি আগুন আল্লাহর ফজলে আমার আপনার মুর্শিদ বাহারে ভাইয়ের পাথর মার্কার দিল যদি হয় আপনার সম্মুখে গোপসে মোমের মতন গলে পানি হয়ে যাবে আল্লাহ বদলে সম্মুখের দিকে গিয়ে আসি এখনো রাস্তাঘাটে দোকানপাটে এখনো হাঁটাচলা করতেছি অল্পক্ষণের মধ্যেই বাংলাদেশ জমিতুল সাহালেকিনের প্রতিষ্ঠাতা মহামান্য আমির উলুমারা রসুলপুর বাইতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আমার আপনার মুর্শিদ যার চেহারা দেখে হাজার হাজার পথ ভোলা মানুষ যারা হেদায়েত পেয়েছে আসুন আমরা সবাই সম্মুখের দিকে এগিয়ে আসি বয়ান শোনা লাগবে না সম্মুখের দিকে আগে আসে সামনের দিকে আগে আসি এর মধ্যে লাভ বেশি হবে বরকত হবে ভাইয়ের আমার যেই চেহারা দেখা অনেক চোর ডাকাত অনেক সন্ত্রাসী মত যারা হেদায়ত পাইছে আর আমার আপনার সেই মুর্শিদ অল্পক্ষণের মধ্যেই মঞ্চে তা শ্রী পারবে তাই আসুন এই মুহূর্তে হোটেল দোকান পাট সবগুলো বন্ধ থাকবে রসুলপুরের কোন সালেক কোন দোকানে যাইতে পারবে না একমাত্র শরীয়জোর যাদের আছে তারা বাদে ময়দানে বসে যায় কাবু আলী জামাতের কর্মীরা স্বেচ্ছাসেবক বাহিনী কোন জেলা আমির কোন খলিফা কে কেন শুয়ে আছে কোথায় আছে আপনারা আমার কাছে রিপোর্ট দেবেন আসুন আমরা সবাই সম্মুখের দিকে গিয়ে আসি এখনো মসজিদের ভিতরে মসজিদের চারপাশে অনেক মানুষ বসে আছে মাদ্রাসার বারান্দায় বিছনা পেতে শুয়ে আছে আসুন সবাই সর্বক্ষের দিকে গিয়ে আসি কোন সময় যে পোড়া কপাল জোড়া লাগবে এটা বলা যায় না দিলের দরজাটা সব সময় দিল খালি করে দেল মন প্রাণ উজাড় করে চক্ষু বন্ধ করে বসে থাকি আল্লাহর ভদলে এই যে কিছু মানুষেরা যে চিল্লায় এরা যে কান দেয় এমন মানুষের মধ্যে আছে যারা নামাজেও যাইত না এমন আগুন লাগছে এদের কলিজায় এ আগুন নেশারিয়া আগুন এ আগুন উজানি আগুন এ আগুন গঙ্গুহি আগুন আল্লাহর ফজলে আমার আপনার মুর্শি বাহারে ভাই পাথর মার্কার দিল যদি হয় আপনার সম্মুখে সে মোমের মতন গলে পানি হয়ে যাবে আল্লাহর ফজলে সন্মুখের দিকে এগিয়ে আসি